আমরা আমাদের শ্রদ্ধেয় ভাজন ব্যক্তির পক্ষ থেকে আমাদের উপরে কিছু দাবি দেওয়া আশা ভরসা পেশ করা হলো যা শুনলাম সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা তার প্রথম কথা হচ্ছে আমি দেবই কাজিরবাগ এই মাদ্রাসায় এবং বেলদি আলিয়া মাদ্রাসা বা হিপসখানায় প্রোগ্রাম নিজে থেকেই নিতে চাই এইটা হলো আপনাদের কাছে আমার পক্ষ থেকে আপনাদের সাথে ভালোবাসা পেশ করার প্রথম দিক আমার একটা প্রোগ্রাম নেওয়ার জন্য মানুষের তিন থেকে পাঁচ থেকে সাত বছর যাবৎ ঘোরা হয় তারপর আমি সিরিয়ালের সাথে মিল করতে পারি না দেশ বিদেশ সমস্ত দিনই ভাই বোন মনে হয় যেন আমাকে নিয়ে তারা প্রোগ্রাম করতে বাধ্য ব্যাপারটা এরকম লাগে একদিনে কত শত মানুষের কাছে প্রোগ্রামে যেতে পারছি না বলে অনুরোধ করা লাগে আমাকে এমনি তো অনেক কাজ আছে এবং গত রাত্রে আমরা গায়বান্ধা রংপুর অন্তর্গত গায়বান্ধা জেলায় এক প্রোগ্রামে ছিলাম উপস্থিতি আমার অনুমান পঞ্চাশ থেকে সহাত্তর হাজার হতে পারে কত দূর নিয়ে মানুষ বসে আছে তা অনুমান করা যায় না ওদিকে অন্ধকার হয়ে আছে বক্তব্য শেষে ঘন্টা যাবৎ চলাচল করার পথ বের হয় না যে আমরা কিভাবে বের হব তো ওখান থেকে আমরা সকালে প্রতিষ্ঠানে পৌঁছেছি কিছুক্ষণ পরে মাসিক আলিতে পত্রিকার ফতোয়া বোর্ডে বসেছি বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত যখন আজান হয়েছে জোহরের তখন ফতোবর থেকে উঠেছি আমি ওখান থেকে উঠে গাড়িতে আসলে আপনাদের প্রোগ্রাম ধরতে পারবো না মর্মে গাড়িটাকে আমি দশটার সময় পাঠিয়ে দিয়েছি যাতে করে আমি ঠিক মতন ফিরে যেতে পারি আর আমি ওখান থেকে উঠে বিমানে আপনাদের এখানে এসেছি আপনাদের প্রোগ্রামে যেন উপস্থিত থাকতে পারি জামিয়া সালাফি আপনাদের প্রতিষ্ঠান এটা আমার আমি বলি না আপনাদের জামিয়া সালাফিয়ার পাশে আপনাদের এটা প্রতিষ্ঠান দেবই কাজিরবাগ এই প্রতিষ্ঠানের প্রোগ্রামে আমি থাকব না এইটা হিসাব আমার মাথায় নেই আপনাদের সাথে থাকাতে আপনাদের সাথে এসে বসে কথা বলাতে আপনাদের প্রতিষ্ঠান ভালো চলুক মর্মে পরামর্শ দেওয়াতে আপনাদের প্রতিষ্ঠানের সিলেবাস উন্নত করার ব্যাপারে যত কিছু চিন্তা ভাবনা পরামর্শ বৈঠক করা লাগে তাতে আমি সবটাতে আছি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সামান্যতম সরিষা সমপরিমাণ পরিমাণ কার্পণ্যতা থাকবে না আছে বলে আমি মনে করি না যদিও আমি বলে আপনাকে খাটো করতে চাইনি আপনার ভিতরে কিছু ঘাটতি বা মন কষাকষি ভাব আছে বলে আমি আঁচ করতে পারি এরপরেও এইটা আমি কোনো সময় মাথায় নিয়ে আসিনি আমি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নই এ কথাই ঠিক আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক রংপুর অন্তর্গত গায়বান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসার উনিশশো সালে ডক্টর আসাদুল্লাল গালেব এবং আব্দুসামাদ সামাদ সালাফি আমির ও নায়েবে আমির আহাল হাদিস আন্দোলন তারা আমাকে চাপ দিয়ে বললেন যে আমরা একটা পত্রিকা বের করব আপনাকে এই পত্রিকার ফতোয়া লিখার জন্য গায়বান্ধা থেকে রাজশাহী যেতে হবে আব্দুল সামাদ সালাফি বললেন আমাকে যে তোমার প্রতিষ্ঠান হলো জান্নাতপুর গায়েবান্ধা গোবিন্দগঞ্জ রংপুর আর নদা পড়া হলো তোমার বাড়ির প্রতিষ্ঠান তোমাকে ওখানেই যেতে হবে আমি মেনে নিলাম মেনে নেওয়াতে আমি যে জমিয়ত থেকে দূরে চলে গেলাম আর আন্দোলনের মধ্যে ঢুকে গেলাম এটা আমি বুঝতে পারলাম না কিন্তু জাতি বুঝলো যে আমি জমিয়ত ছেড়ে দিয়েছি আর আন্দোলনের মধ্যে ঢুকে গেছি আমার অজান্তেই তাদের কাছে একটা ভালোবাসা গড়ে উঠল আর এদের পক্ষ থেকে একটা অনীহা ভাব দেখা দিল কিভাবে কিভাবে এটা হয়ে গেল তা আমি বুঝতে পারলাম না আমি কোনোদিন এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য আহলে হাদিস আন্দোলনের ফরম পূরণ করে কোনো সদস্য ছিলাম না তবে আহলে হাদিস আন্দোলনের মাদ্রাসা নদাপাড়া এই প্রতিষ্ঠানের আমি সহকারী শিক্ষক দীর্ঘদিন আর পাঁচ বছর প্রিন্সিপাল আর আত্মাহারিক পত্রিকার ফটো লিখেছি এক টানা আঠারো বছর যেভাবেই হোক ডক্টর আসাদুল্লাল গালেব আমাকে সাথে রাখা প্রয়োজন মনে করলেন না বা মনে করলেন যে ছেড়ে দেওয়াই ভালো তাই তিনি ছেড়ে দেওয়া প্রয়োজন মনে করলেন দুই সালের সতেরোই ডিসেম্বর এটা আমি জানতে পারলাম তখন হাটাবো বীরহাটাবো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে রাজশাহী তো আমাদের জেলা এখানেই যখন থাকতে পারছি না তখন হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সপরিবারে চলে গেলে সেখানেই যে কি থাকতে পারবো কিনা একটা চিন্তা ভাবনা করছিলাম বসে বসে চিন্তা ভাবনা করছি আর নদাপাড়ার যে মহিলা মাদ্রাসা আছে ওইটা আমার স্ত্রী আবদুল্লার মায়ের একক হাতে গড়া ওখানে কারো কোনো অবদান নেই আমি শুধু খালি দায়িত্বশীল হয়েছিলাম মাত্র আট বছর যাবৎ ভাবতে ভাবতে বসে আছি দিন পনেরো এক এক মাস পার হলো হয়তোবা বা এক এক দেড় মাস এরকম হতে পারে তখন ডাঙ্গিপাড়া পাশের গ্রাম কিলোমিটারের ব্যবধান হতে পারে তারা বলল যে আমরা কিছু জমি জায়গা দিব আপনি প্রতিষ্ঠান গড়েন একদিন দুই দিন তিন দিন আসলো তারা তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসবো ইনশাআল্লাহ সরাসরি আপনাদের এখানে চলে আসতে পারলাম না একটু ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করলো আর উপর থেকে ফায়সালা আছে মনে হয় তাই ডাঙ্গিপাড়া চলে গেলাম ডাঙ্গিপাড়ার প্রতিষ্ঠানটি এখন বর্তমানে প্রায় আঠারো থেকে ২০ বিঘা জমির উপরে সাড়ে নয়শো ছাত্র আর পাঁচশো ছাত্রী তারা স্ব স্থানে অবস্থান করে ভবিষ্যতে তার পরিধি ব্যবস্থাপনা আরো অনেক বড় হবে বলে মনে হচ্ছে জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো এ ব্যাপারে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে তার একটি পরিকল্পনা বাংলাদেশে যত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শাখা হিসাবে গড়বে তার কেন্দ্রীয় প্রতিষ্ঠান থাকবে জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এ নিয়ে আমার কত পরিকল্পনা আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম যদিচ আপনারা অনেকেই এই জিনিসটাকে মেনে নিতে পারছেন না বা মেনে নিলেও ভালো পরামর্শ দিতে পারছেন না সেটা মানুষ হিসাবে স্বাভাবিক হতেই পারে আপনাদের অনীহা আমি চাইনি ভালোবাসা চেয়েছি সাথে সাথে আপনাদের সাথে এই প্রতিষ্ঠানের সাথে আমার অনেক আন্তরিকতা আছে আপনাদের প্রতিষ্ঠানের ব্যাপারে সার্বিক কল্যাণ কামনা করার ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো কার্পণ্যতা থাকবে না ইনশাল্লাহ দ্বিতীয় কথা হলো এই যে আমি বক্তব্য দিই তখন মানুষকে ধমক দিই আর ধমকের কথাটা আবার আপনাকে পেশ করতে হবে তখন বুঝে নিতে হবে আপনি আসলে ভালোবাসেন না মানুষের চাপে আমাকে ডেকে নিস আমি ধমক দি মানে আপনার সাথে আমার ভালোবাসার অভাব আছে ওটা আমার গতি এটা আপনার আল্লাহর অশেষ রহমত আপনি দেখতে পাবেন আমি যে কোনো জায়গাতে যদি এখন প্রোগ্রামে যাই পুরুষ নারী মহিলা পুরুষ মানুষ জন হিন্দু মুসলমান আমার পিছে পিছে খালি ছুটে যেতে থাকে তো আমি ধমক মেরে আপনাকে কষ্ট দিলাম কি ধমক আপনি বুঝেন আমি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকেছি যেখানে বসবো সেখানে ঢুকতে একটা মেয়ে দাঁড়িয়ে বলছে আসসালাম আলাইকুম আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি যে তুমি তুমি কে আমি একজন সাধারণ মেয়ে বাড়ি আমার বরিশাল ভোলা যাব আমি যশোর তো আমি বললাম যে এত কঠোর কঠিন কথা তুমি শুনতে পারো তখন বলছে যে কঠোর কঠিন নয় সত্য কথা আপনার এই কঠোর কঠিন কথা আমার পরিবর্তন করেছে কোনো একদিনের ঘটনা একজন এসে বলছে ওই বিমানবন্দরেই যে আপনি এত কঠোর কঠিনভাবে না বললে হয় না একটু নরম করে বললে হয় না তো আমি তার উত্তরটা ওইভাবে না দিয়ে আমি বললাম যে এই মুহূর্তে বিমানবন্দরে ভিতরে যত লোক আছে সবকে জরিপ করা হোক এদেশের মাটিতে যার কথা শুনে পরিবর্তন হয়েছে এই বৈঠকে এই বিমানবন্দরের লোক সংখ্যা যদি আমার বেশি না হয় তাহলে আমি জাতির সামনে কথা বলবো হ্যাঁ ঠিক বলেছেন বলে আমিও তার মধ্যে ও বলছে যে আমিও তার মধ্যে যে পরিবর্তন হয়েছে তার মধ্যে আমিও একজন ওই লোকটাই কথা বলছে যখন সুনামগঞ্জ কোর্টে জজের সামনে আমি কাঠগড়ায় দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে যে মামলার সাথে কোনো কথা নেই মামলা ছাড়াই আমার সাথে আপনার সাথে আমার কিছু কথা আছে চোদ্দ মিনিট কথা বলল একজন জজ আমি তখন দাঁড়ানো তাতে বোঝা গেল যে আমার খুব খুব ভক্ত তবে কিছু কিছু কথা খুব কঠিন লাগে সেইগুলো তার কথা আমি মানুষকে ধমক দি বা কিছু বলি এই কথাটা জাতির সামনে পেশ করে আপনি আমাকে জাতির সামনে খাটো করতে পারবেন এই হিসাব ভুল এটা অসম্ভব আমি আপনার এই মাটিতে বেলদি হোক কাজির বয় হোক দেবই হোক আজও বলছি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি বক্তৃতার জগতে দেখি কোন মায়ের বেটাটা সাহস করে বলুক দেখি যে আমিও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একটা অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি আমি এই দীর্ঘ সময়ে নব্বই সাল থেকে না আজ পর্যন্ত নব্বই সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য দিনি বেশ কয়েক বছর থেকে কাজিরবাগ আসছি বেলদিত আসছি আপনারাই বলেন যে আব্দুল সাহেব সেদিন আমাদের বিরুদ্ধে কিছু বলেছিলেন এই যে সব পুরুষ নারী চতুর্দিকে এসে ভর্তি হয়ে আছে দাঁড়িয়ে আছে আপনি ঠেকান দেখি কোন হিংসা দিয়ে আপনি ঠেকাবেন কি আপনার কাছে কলা কৌশল আছে ফায়সালা কোথায় আছে উপরে আছে কোনো পথ নেই অতএব খারাপ লাগলেও মেনে নিয়ে ভদ্রতা ও ভালোবাসা দেখানোই ভালো অনেক সময় মেনে নিতে কষ্ট হয় কিন্তু প্রকাশ করলে মানুষে খারাপ বলবে অতএব প্রকাশ না করে ভালোবাসা দেখিয়ে মেনে নেওয়াটাই ভালো আমি এটা মনে করি তাহলে আন্তরিকতা ভালোবাসা বাড়বে কমবে না আমি আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি আমি বাগ দেবই মাদ্রাসাকে ভালোবাসি বেলদি মাদ্রাসাকে ভালোবাসি আশেপাশে যত মাদ্রাসা আছে শিক্ষা দর সবাকে আমি অন্তর থেকে ভালোবাসি তবে একেবারেই যারা কমই খারেজি মাদ্রাসা তাদেরকে বেশি ভালোবাসি আমি বক্তব্যে মসজিদে যখন খুদবাদি তখন আমি বলি এদেশের সঠিক আকিদার প্রতিষ্ঠান মোহাম্মদে আরাবিয়া যাত্রা বাড়ি সঠিক আকিদার প্রতিষ্ঠান পাঁচ রক্ষী সঠিক আকিদার প্রতিষ্ঠান দারুসন্না মিরপুর সঠিক আকিদার প্রতিষ্ঠান মাদ্রাসুল হাদিস নাজিরা বাজার আপনারা সবাই এসব প্রতিষ্ঠানকে ভালোবাসুন এসব প্রতিষ্ঠানের সহযোগিতা করুন কাজিরবাগ দেবই বেলদি এগুলো আপনাদের প্রতিষ্ঠানকে ভালোবাসুন